প্রভু আমাই তোমার পথে কবুল করে নিও তোমার পথে শাহাদাতের সুযোগ তুমি দিও প্রভু আমাই তোমার পথে কবুল করে নিও তোমার পথে শাহাদাতের সুযোগ তুমি দিও প্রভু আমাই তোমার পথে কবুল করে নিও তোমার পথে শাহাদাতের সুযোগ তুমি দিও তোমার পথে শাহাদাতের সুযোগ তুমি দিও মরতে যখন হবে প্রভু দিও শাহাদাত রক্ত যেন গোনাহ ধুয়ে এনে দেয় না যা মরতে যখন হবে প্রভু দিও শাহাদা রক্ত যেন দোনা ধুয়ে এনে দেয় না যা মৃত্যু দিও তোমার পথে সবচেয়ে যা প্রিয় মৃত্যু দিও তোমার পথে সবচেয়ে যা প্রিয় তোমার পথে শাহাদাতের সুযোগ তুমি দিও প্রভু আমায় তোমার পথে কবুল করে নিও তোমার পথে শাহাদাতের সুযোগ তুমি দিও পশু পাখির মতো আমার মৃত্যু দিও না মাপ ছাড়া আমায় তুলে নিও না পশু পাখির মতো আমার মৃত্যু দিও না মাপ ছাড়া আমায় তুলে নিও না তোমার পথের রক্ত দিয়ে গোনাহ মুছে দিও তোমার পথের রক্ত দিয়ে গোনাহ মুছে দিও তোমার পথে শাহাদাতের সুযোগ তুমি দিও তোমার পথে শাহাদাতের সুযোগ তুমি দিও প্রভু আমায় তোমার পথে কবুল করে নিও তোমার পথে শাহাদাতের সুযোগ তুমি দিও হামজালা হামজার মতো করো সফল কাম ফেরেস তারা এসে যেন জানাই সালাম হামজালা হামজার মতো করো সফল কাম ফেরিস্তারা এসে যেন জানাই সালাম আমার মৃত্যু হয় যেন অনুকরণীয় আমার মৃত্যু হয় যেন অনুকরণীয় তোমার পথে শাহাদাতের সুযোগ তুমি দিও তোমার পথে শাহাদাতের সুযোগ তুমি দিও প্রভু আমায় তোমার পথে কবুল করে নিও তোমার পথে শাহাদাতের সুযোগ তুমি দিও প্রভু আমায় তোমার পথে কবুল করে নিও তোমার পথে শাহাদাতের সুযোগ তুমি দিও তোমার পথে শাহাদাতের সুযোগ তুমি দিও